บุ๊กทูเก้าสิบห้าปอนชานบุยปอชานบุยคำสันธานสองชองจุกการีอบบอยดุยชองจุกการีอบบอยดุยเธอไม่ทำงานตั้งแต่เมื่อไหร่ কবে থেকে ও আর কাজ করছে না কবে থেকে ও আর কাজ করছে না ตั้งแต่เธอแต่งงานหรือ ওর বিয়ে হওয়ার পর থেকে ওর বিয়ে হওয়ার পর থেকে ใช่เธอไม่ทำงานอีกเลยตั้งแต่เธอแต่งงาน হ্যাঁ ওর বিয়ে হওয়ার পর থেকেই ও আর কাজ করছে না হ্যাঁ ওর বিয়ে হবার পর থেকেই ও আর কাজ করছে না ตั้งแต่เธอแต่งงานเธอไม่ทำงานอีกเลย যখন থেকে ওর বিয়ে হয়েছে তখন থেকেই ও আর কাজ করছে না যখন থেকে ওর বিয়ে হয়েছে তখন থেকেই ও আর কাজ করছে না ตั้งแต่พวกเขารู้จักกันพวกเขามีความสุข যখন থেকে ওরা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে তখন থেকে ওরা খুশি আছে যখন থেকে ওরা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে তখন থেকে ওরা খুশি আছে যখন থেকে ওদের বাচ্চা হয়েছে ওরা খুব কম বাইরে যায় যখন থেকে ওদের বাচ্চা হয়েছে ওরা খুব কম বাইরে যায় সে কখন ফোন করবে সে কখন ফোন করবে খানা ขณะขับรถหรือ গাড়ি চালানোর সময় গাড়ি চালানোর সময় ছাই খানা ঠিক ใช่ขณะที่เธอขับรถ হ্যাঁ যখন ও গাড়ি চালাবে হ্যাঁ যখন ও গাড়ি চালাবে যখন সে গাড়ি চালায় তখন সে ফোন করে যখন সে গাড়ি চালায় তখন সে ফোন করে থা যখন সে স্ত্রী করে তখন সে টিভি দেখে যখন সে স্ত্রী করে তখন সে টিভি দেখে যখন সে কাজ করে তখন সে গান শোনে যখন সে কাজ করে তখন সে গান শোনেดิฉันมอง ไม่เห็นเลย ถ้าดิฉันไม่มีแว่น যখন আমার চশমা থাকে না তখন আমি কিছু দেখতে পাই না যখন আমার চশমা থাকে না তখন আমি কিছুই দেখতে পাই না ดิฉันไม่เข้าใจอะไรเลย ถ้าดนตรีดังเกินไป যখন খুব জোরে গান বাজে তখন আমি কিছু বুঝতে পারি না যখন খুব জোরে গান বাজে তখন আমি কিছু বুঝতে পারি না ดิฉันไม่ได้กลิ่น যখন আমার সর্দি হয় তখন আমি কোনো গন্ধ পাই না যখন আমার সর্দি হয় তখন আমি কোনো গন্ধ পাই না เราจะนั่งแท็กซี่ถ้าฝนตก যদি বৃষ্টি হয় তাহলে আমরা ট্যাক্সি নিয়ে নেব যদি বৃষ্টি হয় তাহলে আমরা ট্যাক্সি নিয়ে নেব যদি আমরা লটারিটা জিতে যাই তাহলে আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াবো যদি আমরা লটারিটা জিতে যাই তাহলে আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াবোถ้าอีกเดี๋ยวเขายังไม่มา เราจะเริ่มทานข้าว যদি সে তাড়াতাড়ি না আসে তাহলে আমরা খাওয়া শুরু করব যদি সে তাড়াতাড়ি না আসে তাহলে আমরা খাওয়া শুরু করব กรุณาไปที่ www.booktwo